এ বিষয়টি বহুবার শুনেছি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এর আগেও বলেছি আল্লাহ নবী বলেছেন আমার নাম যেখানে উল্লেখিত হয় সাথে সাথে কেউ যদি সেখানে সালাত না পড়ে তাহলে তার মতো কৃপণ আর নাই তার মতো বখিল নেই আপনারা বখিলি করবেন না কার্পণ্য করবেন না আর ইয়ামুল জুমআ ইমাম ইবনে কাইয়্যিম জাওজিয়া তার জাদুল লিখেছেন ইয়ামুল সাইয়্যিদুল আইয়াম দিনটা হলো সকল দিনের সর্দার আর নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সাইয়্যিদুল আনাম জুমার দিন সৈয়দুল আয়াম আর নবী মোহাম্মদ হলেন সৈয়দুল আনাম দিনগুলোর সর্দার হলেন হল জুমার দিন আর সকল মানুষের সর্দার হলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজকের এই দিনে এবং গত রাতে আল্লাহ নবীর নির্দেশ অনুযায়ী অধিক অধিক আল্লাহ নবীর উপর সালাত এবং সালাম পেশ করার দিন আল্লাহ নবীর নির্দেশ আছে আমরা বেদাত করব না অনুষ্ঠান করব না আমরা নতুন কিছু আবিষ্কার করব না কিন্তু এত সস্তা সোয়াব আল্লাহ নবীর নির্দেশ কেন আমরা পালন করব না সুন্নতি তরিকায় বৃহস্পতিবার দিন গত হয়ে গেল জুমা রাত আরবি অনুযায়ী পড়ে গেল এই রাত্রে আল্লাহ নবীর উপরে সালাদ যতটা পারেন একটু গুরুত্বের সাথে পেশ করবেন আজকে জুমার দিন আল্লাহ নবীর উপরে সালাত এবং সালাম পেশ করবেন সুন্নতি কায়দায় অনুষ্ঠান করে নয় দল বেঁধে নয় আল্লাহ নবীর নাম উল্লেখিত হয় আমরা বহিলি করি আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ পাঠ করি না আল্লাহ নবী বলেন যে আমার জন্য যদি কেউ সালাত পেশ করে তার দশটা নেকি হয় দশটা গুনাহ মাফ হয় দশটা মর্তবা প্রমোশন বেড়ে যায় আমি বখিলি করব কেন রাস্তায় চলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এত সহজ নেকির পথ সুন্নতি কায়দায় কাজে আল্লাহ নবীর নাম যদি উল্লেখিত হয় কেউ সালাত এবং সালাম আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ খোদ্া সংক্ষেপে আপনারা মনে মনে হোক একটু আওয়াজ করে হোক স্বাভাবিকভাবে আপনারা জবাব দেবেন আল্লাহ নবীর প্রতি সম্মান হবে শ্রদ্ধা হবে তার সম্মানার্থে তার শ্রদ্ধার্থে যে আমরা সবসময় নিবেদিত আছি এটা প্রকাশ পাবে সম্মানিত শ্রোতৃমণ্ডলী আমরা জানি হাতির বছরে যে বছর আব্রাহা হাতির বাহিনী নিয়ে কাবার ঘরে আক্রমণ করে সেটাকে গুড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল সেই বছরে রবিউল আউয়াল মাসে সোমবারে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ঐতিহাসিক তখন ছিলেন না তারিখে সমস্যা আছে ঐতিহাসিকগণ ভৌগোলিকগণ এবং মহাশূন্য গবেষণা যারা করেন ক্যালেন্ডারবিদগণ বিশেষ করে মিশরের মাহমুদ পাশা তিনি গবেষণা করে ওই পর্যন্ত পৌঁছেছেন যে হাতির বছরে বারোই রবিউল আউয়ালে সোমবারে কোন অবস্থাতেই রবিউল আউয়াল মাসের বারো তারিখ হয় না নয় তারিখ হয় এবং এটাকেই প্রাধান্য দিয়েছেন আমাদের বাংলাদেশের আহলাদিস নেতা এবং রাজনৈতিক নেতা সাংবাদিকদের জনক যাকে বলা হয় মরণ আক্রম খা তার মোস্তফা চরিতে তারও আগে আল্লামা সুলাইমান মনসুরপুরি রাহেমহল্লা তিনি আহলে হাদিস ভারতের সবচেয়ে গবেষণামূলক উর্দুতা এবং বাংলা এই দুইটাই আরবিতে বাদ দিলাম আল্লাহর কি ইচ্ছা সিরাত নবীর উপরে প্রত্যেকটি ভাষায় সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শুদ্ধ গ্রন্থের রচয়িতারা সবাই আহলে হাদিস ইমাম কাইম জাউজিয়া জাদুল মাহ আরবিতে আর চেয়ে শুদ্ধ কোন গ্রন্থ সিরাত নবীর উপরে নাই বাংলায় যদি বলেন মোস্তফা চরিত তার কিছু কিছু দিক বাদ দিলে সবচেয়ে নিখুঁত এবং সবচেয়ে যুক্তিসঙ্গত দেখে আক্রম আকরম খান তার কাছ থেকে সকল লেখকের শিখতে হবে কিভাবে সিরাতনন্দ লিখতে হয় কিন্তু যেখানে যেখানে সমস্যা করেছেন আহলে হাদিস হওয়া সত্ত্বেও আমরা তার সেখানে বিরোধিতা করি আমরা যেখানে ভুল করেছেন আমরা ভুলকে সমর্থন দেই না ঠিক উর্দু ভাষায় যদি যান আরবিতে যদি যান তাহলে ভারতের সবচেয়ে শুদ্ধ সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে গবেষণামূলক যেটা লিখেছেন আল্লামা সুলাইমান মনসুরপুরি তিনিও আহলাদিস ঘরানার তারপরে যদি ইদানিংকালের উঠতে যান তাহলে দেখবেন যে শত শত সিরাতুন নবী গ্রন্থ যেখানে পেশ করা হয়েছিল এর জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় যেটা ফার্স্ট হয়েছে সেটাও ভারতের জমিয়ত আহলেদের সভাপতি এবং জামিয়া সালাফিয়ার মুহাদ্দেস আল্লামা সফিউর রহমান মুবারকপুরীর এটা মানতে হবে সত্য কথা আপনারা অনেকেই রাগ করেন ভুল করেন আক্রমণাত্মক কথাবার্তা করেন কিন্তু এগুলো বাস্তবতা সময় তো বুঝলি এরা সবাই এই পর্যায়ে পৌঁছেছেন যে নয় তারিখ এটাই সত্য এবং শুদ্ধ এবং সঠিক তারিখের হেরফের হতে পারে কিন্তু একটা দিনকে নির্ধারিত করে নিয়ে নিজেদের ভাব মতো সৈয়দুল আয়াম বানিয়ে নিয়ে মিলাদুল নবীকে বৈধ করা একটা জঘন্যতম এবং চরম বেদাত সম্মানিত প্রস্তুতি সম্মানিত শ্রোতৃমণ্ডলী একজন নবী বহু নবী কোন দিনে জন্মগ্রহণ করেছেন আমরা জানি না আদম আলাইসালামকে আল্লাহ কত তারিখে বানাইছেন আমরা বলতে পারবো আকাশের উপরে তখন সৌরজগৎ তখন কি ছিল বলতে পারবো না সূর্য এইভাবে উঠত কি ডুব ডুবত তাও বলতে পারবো না তখনকার পৃথিবীর পরিস্থিতি কি ছিল হয়তো এই ধরনের ছিল কিংবা অন্য ধরনের ছিল ঊর্ধ্বাকাশে যেখানে আল্লাহ পাক আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন সেখানে রাত কেমন দিন কেমন বলতে পারবো সেটা যদি সাত আসমানের উপরে সেখানে এই সূর্য এই চন্দ্র থাকতে পারে এখন দিন দিয়ে আমি কি করব আদম আলাইসাল্লামের জন্মদিন নির্ধারণ আমরা করতে পারবো না নূ আলাইসাল্লামের জন্মদিন মুসা আলাইসাল্লামের জন্মদিন হয়তো তো ওরা তারা কিছু কিছু ইশারা দিয়েছেন কিন্তু বাস্তবতা নেই ইব্রাহিম আলাহামের জন্মদিন বয়স বলতে পারেন অনেকে অনুমান করে অনেক কিছু এত বয়স এত বয়স এই জন্য কি নবীগণ নবী নন রাসুলগণ রাসুল নন কমবেশে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং পয়গাম্বর রসুল তার মধ্যে পঁচিশ জন এর কথা কোরআনে এসেছে তার মধ্যে জন উলুল আজমিনা রসুল কয়জনের জন্ম তারিখ আমরা জানি জন্ম তারিখ বিষয় নয় বিষয় হল শরিয়া বিষয় হল দিন আল্লাহর পক্ষ থেকে নবীগণ এবং রাসূলগণ কি নিয়ে এসেছেন সেগুলো হলো বিষয় এই জন্য আল্লাহ নবী বলেছেন লা ইয়াসমাউ বি আহাদুন মিন উম্মতি ওয়ালা সুম্মা লা ইউমিনু বি কোন কোন আছে সুম্মা লাম ইউমিন বিমা বয়স্তুবিহি এই ধরনের বিভিন্ন বর্ণ এসেছে ইল্লা দাখালান্নার আমার প্রসঙ্গে এই পৃথিবীতে যত মানুষ আছে ইহুদি হোক নাসারা হোক তারা উম্মতে দাওয়াত আর উম্মতে মুসলিম হল উম্মতে কবুল যারা কবুল করেছে আমার প্রসঙ্গে আমার নাম যারা শুনেছে নবী মোহাম্মদ রাসুল হয়ে এসেছেন এই কথা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষের কর্ণে পৌঁছেছে অথচ সে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ইসলামের উপরে রাসুল হিসাবে নবী হিসাবে ইমান আনে নেই সে জাহান জাহান্নামে যাবেই যাবে <coughs> হতে পারেন তিনি পোপ হতে পারেন তিনি প্যাট্রিক হতে পারেন তিনি আস বিশপ হতে পারেন তিনি ইহুদিদের হাখাম হতে পারেন তিনি হিন্দুদের মহা ঋষি যোগী সন্ন্যাসী কিচ্ছু যায় আসে না নবী মোহাম্মদের নাম শুনেছেন আপনাকে ইমান আনতে হবে তার উপরে আপনি যেই হন পৃথিবীর যে কোনো প্রান্তরে হন হতে পারে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেই হন না কেন নবী মোহাম্মদের নাম আপনার কানে আছে তিনি রাসুল এবং নবী হিসাবে আপনি জানতে পেরেছেন সাথে সাথে আপনি ইমান আনতে বাধ্য যদি ইমান না আনেন আখেরাতে আপনার মুক্তি নেই সোজা কথা সহজ কথা দ্বিধা এবং নিঃসংকোচ কথা এগুলা এর মধ্যে কোন ধরনের দুর্বলতা কোন মানুষের রাখার কোন অবকাশ নেই সম্মানিত শ্রোতৃমণ্ডলী এই বিশ্বাসটা আপনার পুরস্কার করতে হবে আমি যেটা বলছিলাম উন্মতে দাওয়া এবং উন্মতে কবুলের মধ্যে পার্থক্য সারা পৃথিবীর সকল মানুষ উন্মতে দাওয়াত অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রসুল এবং নদী তার বিধিবিধান মেনে চলতে হবে সারা পৃথিবীর কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে তারা হলো উম্মতে দাওয়াত আর যিনি সেই দাওয়াত কবুল করলেন কবুল করার সাথে সাথে তিনি মুসলিম হয়ে গেলেন তিনি উম্মতে কবুল তিনি কবুল করে নিয়েছেন আল্লাহর নবীর উম্মতের বাইরে কেউ নেই একদল হলো উম্মতে কবুল আরেক দল কি উম্মতে আওয়াত এটা আপনার মাথায় সুন্দর করে বসে রাখুন গ্রামাটিক্যাল কথা ব্যাকরণের কথা সম্মানিত উপস্থিতি সকল নবী কোরআন দ্বারা প্রমাণিত সকল নবীর কাছ থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছেন যদি নবী মোহাম্মদকে পাও তার উপরে ইমান আনতে হবে নবীদের নবীর প্রতি ইমান আনতে হবে যদি আল্লাহ নবী শেষে আসবেন সেটা পরিষ্কার মুফাসসিরগণ বিভিন্ন তাফসীর করেছেন আর তার সবচেয়ে শুদ্ধম শব্দ হলো দৃষ্টি আকর্ষণ করা যদি তোমরা তার যুগ পাও তাহলে তারা তার পাবেন না তার যুগ যেহেতু নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম সবার শেষে এসছেন কিন্তু যদি পায় তাহলে কি করতে হবে তার গুরুত্ব বোঝানোর জন্য অমর রাজিয়াল্লাহ তাআলা আনহু আল্লাহর নবীর সামনে তৌরাতের পাতা নিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ তৌরাতের মধ্যে তো অনেক ভালো ভালো জিনিস দেখা যায় সুন্দর সুন্দর বিষয় আমরা পাঠ করে এটা করব কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক রাগে গুসায় লাল টকটক হয়ে যেত থাকলো আল্লাহ নবী যখন বেশি রাগান্বিত হতেন তার গাল মোবারক ডালিমের দানার মতো টসটস করত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তোর বহু মাতা বিধবা হোক উমর তুমি কি বলে ফেলেছ আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে দেখেছো অমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন আমি দিন থেকে সরে যাইনি রাদিতু বিল্লাহি রব্বা আমি আল্লাহকে রব হিসাবে মেনে সন্তুষ্ট অবিল ইসলামে দিন ইসলামকে দিন হিসাবে আমি অন্তরে অন্তঃস্থল থেকে মেনে নিয়েছি ও আমি মোহাম্মদ নাবিয়্যা আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামকে আমি নবী হিসাবে মেনে নিয়েছি আমার ইমানে কোনো দুর্বলতা দেখা দেয়নি আমি শুধু একটু জানতে চেয়েছি আল্লাহ নবী বললেন শোনো ওমর লাউকানা মুসা ইবনে ইমরান হাইয়া আজকে যদি মুসা ইবনে ইমরান উলুল আজম মিনার রাসূল একজন যার কিসসা কোরআনে সবচেয়ে বেশি মুসা এবং তার উম্মতের আজকে যদি বেঁচে থাকতেন মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাঈ তার কোনো পথ থাকত না আমি নবী মুহাম্মদের ইত্তেবা করা ছাড়া তিনি তার তৌরাতে আমার সঙ্গে তৌরাতে বিশ্বাস করতে হবে কিন্তু আল্লাহ নবী বুঝতে পেরেছে তৌরাত পড়া জায়জও আছে জায়জ না জায়জ না কিন্তু আল্লাহ নবী অমর বাজি আল্লাহ তালার মধ্যে একটু বেশি ঝোঁক লক্ষ্য করছিলেন এই জন্য বললেন নো অন্য হাদিসে এসেছে তোমরা তৌরাত পড়ো ইঞ্জিল তোমরা পড়তে পারো লা তো শুনতেও পারো লা তো সাধ্য কলা তো কাজ দেবু তোমরা বিশ্বাসও করো না অবিশ্বাসও করো না কোরআনের সাথে হাদিসের সাথে যেটা মিলে যাবে সেটা বিশ্বাস করবে বিরুদ্ধে গেলে অবিশ্বাস করবে বাকি যা তাকে তাওয়াক্কুফ চুপ থাকবে কিন্তু এই জায়গায় যখন অতিরঞ্জন একটু বেশি দেখা যায় তখন তুমি সীমা লঙ্ঘন করছো জাগায় থাকো সম্মানিত উপস্থিতি কাজে বিষয়টা এরকম নবী মোহাম্মদ সাল্লাহ আলী কে ইহুদিরা নাসারারা এমন ভাবে চিনে কেনা ইয়ারিফুনা আহম যেমন তারা তাদের সন্তানদেরকে চিনে ছেলেকে চিনে মেয়েকে চিনে বাবা মা ওইরকম ইহুদি এবং নাসাররা আল্লাহ নবীকে তাদের কিতাবের মধ্যে যা পেয়েছে সাথে সাথে চিনে রসুল বহাইরা রাহেবের কিসা জানেন চেহারা থেকে বুঝে ফেলেছে তোর নবী হওয়ার সম্ভাবনা ফেরত নিয়ে যাও ঠিক যখন আল্লাহ হিজরত করে মদিনায় গেলেন ইহুদি পণ্ডিতরা সাক্ষাৎ করল আবদুল্লাহ বিন সালাম সাথে সাথে মেনে নিলেন সাহেল বুখারীর বর্ণনা ইহুদি কয়েকজন গেছে আবদুল্লাহ ইবনে সালাম বললেন যে রসুল্লাহ আমার প্রসঙ্গে আগে তাদেরকে জিজ্ঞাসা করবেন আমি কেমন আল্লাহ জিজ্ঞাসা করলেন আবদুল্লাহ সালাম তোমাদের মধ্যে কেমন খুবই ভালো খুবই জ্ঞানী কিতাবের জ্ঞান তৌরাতের জ্ঞান তার খুবই উচ্চ আমাদের মধ্যে অত্যন্ত দিনদারি জ্ঞানে খুবই খুবই পরিপক্ক আমাদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ নবী বললেন সে যে ইমান এনেছে আমার উপরে এর মতো বেওকুফ এর মতো হাম্মক এর মতো গর্ধব এর মতো নিচু মানুষ আর নেই সাথে সাথে কথা উল্টে দেয় হুদিরা সম্মাদ উপস্থিতি কাজী নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম খাতামুন নবিয়্যিন নবী রহমা نبي الملهمة والعاقب والماحي والحاشر নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো উপাধি রয়েছে আজকের এই মাসে আমাদের মিলাদুন নবীর মতো বিদআত করা কর্তব্য নয় আমাদের আজকের এই মাসে তার উপর ইমান আনা তার নবীয়ত এবং উপর ইমান আনা তার যে হুকুম এবং নির্দেশ সেগুলো পালন করাই কর্তব্য নিজেরা শরীয়ত বানানো কর্তব্য নয় নিজেরা শরীয়ত বানালাম আর বললাম যে আমরা নবী মোহাম্মদকে শ্রদ্ধা করি কেমন কথা হলো তাই বলেন তো দেখে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শরীয়ত বানিও না ইত্তিবা করো ইবতিদা করো না আপনারা নিজেরা মহব্বতের দাবি করছেন ভালোবাসার দাবি করছেন আর নিজেরা মিলাদুল্নবীর অনুষ্ঠান মারাচ্ছেন তাহলে আপনাদের মধ্যে প্রতারক আপনাদের মধ্যে জালিম এবং জালিয়াত পৃথিবীতে আর কে থাকতে পারে এটা নয় মহব্বত এটা নয় ভালোবাসা তার বিরুদ্ধচারণে শুরু করলেন না তার কাজে হস্তক্ষেপ করে আপনি শরীয়ত বানানো শুরু করে দিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু প্রসঙ্গে ইব্রাহিম আলাইহিস সাল্লাম দোয়া করেছিলেন بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم সুরা বাকারা হেদায়তের মূল কেন্দ্র কাবা কাবার ঘর দুই বাপ বেটায় তুললেন বহুবার ইশারা দিয়েছে কোন রাজমিস্ত্রি নেই কোন কাঠমিস্ত্রি নেই কোন লেবার নেই সম্পূর্ণ কাবার ঘর ইট পাথর টানা কি দিয়ে জোড়া দেবেন সেটা করা দুই বাপ বেটা দুইজনের করা আল্লাহর নির্দেশে তৃতীয় কেউ নেই তারপরে ভয় আল্লাহ কবুল করলেন কিনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম তার সাথে সাথে দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম হে আমাদের রব ওয়াবআস ফীহিম তাদের মধ্যে অর্থাৎ এই কাবা এলাকায় আমার সন্তান ইসমাইলের দিকে ইশারা ইসমাইল এখানে বসবাস করছে আমার সন্তান এই বংশে তুমি একজন রাসূল পাঠিয়ে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম একটা হলো ফিহিম একটা কি মিনহুম ওয়াবআস ফিহিম রাসূলাম মিনহুম দুটা কথা মনে রাখতে হবে এদের ভিতরে এদের মধ্য হতে এই কাওয়া এলাকায় তুমি শেষ রাসূল পাঠিয়ে রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত তিনি কি করবেন হে আল্লাহ তোমার আয়াত সমূহ তিনি তেলাওয়াত করবেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তিনি কিতাব পাঠ করবেন ওয়াল হেকমা অর্থ সুন্নাত তিনি তার নিজের পক্ষ থেকে যে বাণী আল্লাহর পক্ষ থেকে পাঠানো যে হাদিস সুন্নাহ সেটা তিনি বর্ণনা করবেন ওয়া ইউসাক্কিহিম তাদেরকে তিনি পবিত্র করবেন পরিচ্ছন্ন করবেন গুনাহ থেকে পাপাচার থেকে কুকর্ম থেকে শিরক থেকে বেদাত থেকে কু আচরণ থেকে যত প্রকার খারাপই আছে সকল কিছুর থেকে তিনি তাজকিয়া করবেন আমাদের সুফি শব্দের মধ্যে একদল তাজকিয়া করেন কি করতে হবে আস্তে বলতে হবে ইল্লাল্লাহ জোরে বলতে হবে ইল্লাল্লাহ বলতে গিয়ে আবার জোফি মারতে হবে হু হু করতে হবে এগুলার দেয় নাকি তাজকিয়া হয় অন্তরের ময়লা পরিষ্কার হয় আল্লাহ নবীকেই দায়িত্ব দেওয়া হয়েছে কোরআনে একাধিক জায়গায় রয়েছে ওই তাদের অন্তরকে পরিষ্কার করবেন পরিচ্ছন্ন করবেন তিনি কবে করলেন এখানেও তো আপনারা আরেকটা শরীয়ত বানালেন এখানে তো আরেকটা নিয়ম আপনারা বানিয়ে ফেললেন যেটা আল্লাহ নবী বানাননি আল্লাহ নবীকে তো আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন ওয়ায়ু জাক্কিহীন তাদের আত্মার পবিত্রতা দৈহিক পবিত্রতা তাদের আচরণের পবিত্রতা তাদের সকল প্রকার পরিচ্ছন্নতা এবং পবিত্রতার পদ্ম নবী মোহাম্মদ সাল্লাহ আলী সালাম দেখাবেন ইন্নকান্তাল আজিজুল হাকিম সম্মানিত মুসলিমগণ ইসা আলহ সালাম দোয়া করে গেছেন কোরআনের সুরাসের ছয় নম্বর আয়াত যতটুকু আমার মনে পড়ছেন ওয়াইল ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইলাইকুম ঈসা বলে হে শোনো ইন্নি আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি আমার সামনে যে মুসা সালামের উপর অবতীর্ণ হয়েছিল তাওরা সেই তাওরাতকে আমি সত্য এবং শুদ্ধ বলে ঘোষণা দিচ্ছি এটা হলো আগের আর পরে যিনি আসবেন সেই নবী আহমদ ও একজন রসুল যিনি পরে আসবেন তার প্রসঙ্গে সুসংবাদ দিয়ে যাচ্ছি ইসমু আহমদ তার নাম হবে আহমদ কোরআন উল্লেখ করছে পরিষ্কার হবে হাদিসে এসেছে মুসনাদ আহমদ সহ অন্যান্য কেতাবে আনা দাওয়াত ইব্রাহিম ওয়া বিশারাত ঈসা তোমরা জেনে নিও আমি ইব্রাহিম আলাইহিসসালামের সেই দাওয়াত তিনি যে দোয়া করেছিলেন কাবার ঘরের সামনে আমি সেই দোয়া ওয়া বিশারাত ঈসা এবং ঈসা যে রাসূল প্রসঙ্গে বনি সুসংবাদ দিয়ে গিয়েছিলেন আমি সেই নবী মুহাম্মদ আহমদ পৃথিবীতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে কারো কোন শরীয়তের কোন বিধানের গ্রহণযোগ্যতা নেই কিতাব হিসেবে বিশ্বাস করব শরীয়ত এসেছিলে বিশ্বাস করব রাসুল হিসেবে বিশ্বাস করব কিন্তু বিধান কার্যকর হবে কার স্পষ্ট হয়ে বুঝে নিতে হবে ধরুন সরকার গণতান্ত্রিক কায়দায় বদলে তাই না আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন সাংবিধানিকভাবে হোক বা স্বাভাবিকভাবে হোক কেউ অস্বীকার করবে না আগের যিনি প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে হোক বা স্বাভাবিক জাতীয় পর্যায়ে হোক আগের প্রধানমন্ত্রীকে অস্বীকার করবে কেউ না বর্তমান যিনি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী তিনিও প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী কিন্তু কার্যকর হবে কাটটা এখন যিনি বর্তমান নবী মোহাম্মদ সাল্লাহ আলী সালাতাম রেসালত পাওয়ার সময় থেকে শুরু করে ক্রামত পর্যন্ত তার শরীয়ত কার্যকর আগের সবাই সম্মান পাবেন কিন্তু কার্যকরিতা নেই বোঝা গেছে পরিষ্কার মাথা সাফ রাখতে হবে পরিষ্কার রাখতে হবে এর মধ্যে কোন সামান্যতম দ্বিধা এবং দদুল্যবনতা থাকা যাবে না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের উপস্থিতিতে কারো শরীয়ত সারা পৃথিবীতে কার্যকর নেই এবং সে যোগ্যতাও নেই কোন শরীয়তের কোন বিধানের কোন নীতির কোন আদর্শের কোন আইডিওলজির সে বিচার বিভাগীয় হোক শাসন বিভাগীয় হোক সামাজিক হোক বা যে কোনো ধরনের হোক নবী মোহাম্মদ সাল্লাহ আলি সালাতামের শরীয়তের সামনে কোনো কিছুর কার্যকরিতা নাই এবং সে যোগ্যতাও নাই আপনি বলুন যোগ্যতা আছে নো নেভার মুসলিমকে সেটাও বিশ্বাস করতে হবে আমি যে বিধান দিচ্ছি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সামনে এবং তার বিধানের সামনে এই বিধানের যেমন যোগ্যতাও নেই কার্যকরিতাও নেই বিশ্বাস করতে হবে আপনাকে আপনি যেই হন একজন মুসলিম মাননীয় প্রেসিডেন্ট মুসলিম এক্সেলেন্সির প্রাইম মিনিস্টার বিচার বিভাগ হন মন্ত্রী পরিষদ হন তাকেও বিশ্বাস করতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের বিধানের সামনে কোন বিধানের গ্রহণযোগ্যতাও নাই কার্যকরিতাও নেই এবং যোগ্যতাও নেই হ্যাঁ করছেন কেউ কোষে ভুল সংশোধনের চেষ্টা করতে হবে overnight we can not change এক রাতে আমরা চেঞ্জ করতে পারবো না ধারাবাহিকভাবে আপনারা নিয়মটা রাখেন যেরকম ধরেন ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের দিকে এগিয়ে যাচ্ছেন স্বাগত জানাই যাচ্ছেন তো ওদের জন্য আবার দৌড়া মারার দিকে আপনাদের যেতে হবে যাবেন জুয়ার জন্য তা আজির দিকে যেতে হবে সেটা আপনারা যাবেন কিন্তু কিভাবে কার্যকর করবেন ইসলামের আইন সেটা ক্লিয়ার করে দিয়েছে ভুল করবেন পথে পথে কার্যকর করতে গিয়ে দর্শন কিভাবে প্রমাণিত হবে আপনি জানেন না সম্মতি ক্রমে জেনা করল ধর্ষণ মামলা দিয়ে দিল আপনি এখন ধর্ষণ না সম্মতি ক্রমে জেনা আপনি প্রমাণ করবেন কিভাবে শরীয়ত পরিষ্কার বিধিবিধান দিয়ে দিয়েছে যে এই এই এই এই এভিডেন্স যদি থাকে সেটা ধর্ষণ আর এই এই এভিডেন্স যদি না থাকে তাহলে সেটা কি সম্মতিভাবে জেনা নারী কেস করলে সেটা ধর্ষণ হবে না যদি প্রুফ না হয় আর সে এভিডেন্সের শরীয়ত স্পষ্ট করে দিয়েছে তা কার কেতাবগুলো আমাদের সেটা এবং তাফসিরের কেতাব কেতাবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আসুন ইসলামের কাছে আমাদের ক্ষুদ্র গেলে আপনাকে আমি বুঝাই দিতে পারবো আপনি অনেক বড় বিচারপতি শ্রদ্ধা করি কিন্তু আপনাদের বিধিগুলো জানেন না মোটা মাথায় সেটা কাজ করবেন আপনি কেন বিধান আপনি জানা নেই বারবার ঘুরাবেন ঘুরাবেন একজন অ্যাডভোকেট লিখেছেন এই বিধান কার্যকর করতে এক একটা কেস ফয়সালা করতে বারো বছর লাগবে বারো বছর লাগবে কেন আসুন ইসলামী বিধানের কাছে বারো দিনে কেস ফয়সলা হবে এভিডেন্স আর ক্লিয়ার বিধিবিধান ক্লিয়ার বাস্তবায়ন কিভাবে করবেন ক্লিয়ার আসেন জেনে নিন কিন্তু ভাব গম্ভীর চিত্রে অহংকার আরো বেশি অনেকেরই শরীয়তের সামনে মাথা নত করতে চান না মাথা নত করুন শরীয়তের সামনে দেখুন কত পরিচ্ছন্ন এবং প্রাঞ্জল হয়ে যায় সময় উপস্থিত হিজরা নিয়ে সমস্যা করছেন মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন আর আগে এই জুমার খোদ্দায় সামান্য মুখ দাঁড়িয়ে বলেছে তারা বাবা আমার অরিশ আপনাকে যদি মনে রেখে থাকেন এবং হিজরাদের উপর আমি একটা কমপ্লিট বক্তৃতা করব বলে বলেছিলাম প্রসঙ্গ আসতে পারি নাই কতটুকু অরিশ হবে ছেলের অরিশ পাবে না মেয়ের অরিশ পাবে ফেকায় তফসিরে শরীয়ত স্পষ্ট করে দিয়েছে হিজরার ওয়ারিস নির্ধারিত হবে তার পেশাবের রাস্তায় শুনতে একটু খারাপ শোনা যাচ্ছে কিন্তু শরীয়তের বিধান হিজরার ওয়ারিস নির্ধারিত হবে তার পেশাবের রাস্তায় এটা একটা বিধান যদি দেখা যায় যে তার পুরুষঙ্গের যে সামান্য কিছু ওখান দিয়ে পেশাব করছে সে সেলের ওয়ারিস পাবে নারী জাতীয় অঙ্গ যদি তার প্রকাশ পায় পুরুষের সাথে বেশি এবং নারীদের মতো পেশাব করে তাহলে তার ওয়ারিশ নির্ধারিত হবে কন্যা হিসাবে কিন্তু ওয়ারিশ থেকে বঞ্চিত করবেন বাড়ি থেকে বের করে দেবেন ঠিক নয় আল্লাহ রহম করুক আল্লাহর ওই বান্দাকে যারা কামরাঙ্গের চরে একটা স্কুল খুলেছেন ধর্মীয় স্কুল হিজরাদেরকে সেখানে তাদের শিক্ষার ব্যবস্থা করেছেন মাত্র দশ হাজার সরকারি হিসাবে নাহলে বিশ হাজার হল বিশাল বাজেট সরকারের এদেরকে একটু দিনই শিক্ষা দিয়ে একটা সুব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসে কোনো কঠিন কিছু নয় কিন্তু শরীয়তের মধ্যে আসবেন যতটুকু আমাদের জানা আছে বা আমাদের সে বড় আলেন তাদেরকে জেনে নেবেন বিধিবিধানটা কি অনেক কিছু না জেনে হাওয়ার উপর হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালার দিকে আপনাদেরকে আসতে হবে কামাত কয়েক পরিচ্ছন্ন স্বল্প সময়ে একেবারে সাফ সব বিধিবিধান আপনাদের সকল কিছুতেই রয়ে গেছে শুধু আসতেছেন না আপনারা মুসলিম হয়েও মুসলিম আইনের কাছে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে আপনারা পূর্ণাঙ্গভাবে সারেন্ডার করতে পারছেন না নিজেরা ভুগছেন ভোগাচ্ছেন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে মৃত্যুদণ্ডের বিধান করেছেন একশোবার আহলান সাহলান ওয়েলকাম কিন্তু কার্যক্রম করবেন কিভাবে পাশ্চাত্য একটা প্রফিটেবল বিজনেস সম্মতিক্রমে জানা করে মামলা দিয়ে দেয় কোটি কোটি টাকা লুটে নেয় পথে ঘাটে আবার ধর্ষণ হচ্ছে এফটিজিং হচ্ছে বহু সমস্যা হচ্ছে এগুলাকে ইফটিজিং কিন্তু নিয়ন্ত্রণে আসছে অনেক আলহামদুলিল্লাহ সরকারকে আমরা ধন্যবাদ দেবো এক্ষেত্রে অনেক নিয়ন্ত্রণে এসেছে কিন্তু অভ্যন্তরীণ নীরবে যেগুলো চলছে চাঁদাবাজি অভ্যন্তরীণ নীরবে যে সকল মস্তানি চলছে অভ্যন্তরীণ নীরবে যে সকল পারিবারিক সমস্যাগুলো এক শ্রেণীর পাতি মস্তান সৃষ্টি করে রেখেছে ও আল্লাহর বান্দারা ও ছেলেরা তোমরা সৎ পথে আসো ভালো পথে আসো কবা করো এবং সরকারকে বলে এগুলা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত সম্মানিত উপস্থিতি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কথা বলছিলাম আপনাদের সামনে আকুল কলি আস্তাকুল্লাহ আলাইকুম আজমাইন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন কেটিং দিয়ে নারী পুরুষ যদি সম্মতি ক্রমে জেনা করে এটা বৈধ না অবৈধ ধর্ষণ না ধর্ষণ নয় সম্মতিক্রমে যদি করে এটা ধর্ষণ আওতায় নয় শরীয়ত বলে নো নেভার ধর্ষণ হলে তার শাস্তি হয়তো আরো বেশি যাবে দুইটা অপরাধ হবে জেনা এবং ধর্ষণ ধর্ষণের জোর জবস্তি নাই সম্মতিক্রমে জেনা করলে কি করবেন ওটাও হারাম বিবাহ বহির্ভূত কোন ধরনের যৌন সম্পর্ক নারী পুরুষের চলবে না শুধু ধর্ষণ নিয়ে কথা বলছেন কেন জেনা নিয়েও কথা বলুন শুধু ধর্ষণ ধর্ষণ করছেন ভালো কথা কিন্তু সম্মতি সুযোগ পাবো হলে কি করবেন ইসলামের আইন পরিষ্কার আমি সেটা নিয়ে কথা বলছি না এখন নাকি শুনতেছি কোন কোন দেশে আছে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের কেস করতে পারেন আজীব আজীব সব মাথার বিকৃতি ব্রেনের সমস্যা কদর্য মানসিকতা আপনি আইনকে স্বামী স্ত্রী একান্ত দৈহিক বিষয় নিয়ে যাচ্ছেন আপনার লজ্জা আছে আপনার সরম আছে আপনার যে জন্মগতভাবে মানুষ হিসাবে যে একটা সাধারণ কমন সেন্স সেটাকে আপনার আছে মানুষ নামক পদবাচ্য আপনার জন্য প্রযোজ্য মামলাকে কোন পর্যন্ত নিতে চান আপনি ওটা যদি নারী নির্যাতন নারী নির্যাতন কেস আছে নির্যাতিত হলে সে সেটা যাইতে পারবে আইনে কিন্তু কথাটা আপনি কি বলছেন ইজ দিট অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেবল স্বামী স্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করবে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করবে তো বিয়ার দরকার কি ঘরে ঘরে মামলা ঢুকাবেন মামলা ঢুকালে সুবিধা আছে যত খারাপ সরকার তত মামলা বেশি ঘরে ঘরে মামলা ঢুকাবেন পঞ্চাশ লক্ষ কেস কোর্টে শুনতেছে মোটরসাইকেল ধরে আর কেস দেয় আর কেস দেয় সেদিন তো আমার এক ভাই আমাকে নিয়ে গিয়েছিল যথেষ্ট তর্ক করলাম আমি ইয়ের সাথে সার্জনের সাথে ডান দিকে একজন যাচ্ছে ছেড়ে দিচ্ছে আরেকজন হঠাৎ করে যে লাঠি নিয়ে যায় ফিরাচ্ছে বুড়া একজন সহজ সরল দেখলে হয় বললাম যে ভাই আমি কি দাড়ি চেসে এসে তারপরে ঘোড়া ছাটনি দিয়ে মোটরসাইকেল চালাবো তাহলে আর আমাকে আপনি আর ধরবেন না কোনোদিন ঘোড়া ছাটনি চিনেন তো উত্তর এলাকায় গেছি তিনজন মোটর মোটরসাইকেলে কারো কোনো হেলমেট নাই কিরে বাবা বাহে হেলমেট কই বাহে দেহ নাই ঘোড়া চাপনি দিছি ঘোড়া চারটে মনে হলো চতুর্দিকটা সাইটা মাথার আগায় কিছু চুল ওরা নিজেরাই নাম দিয়েছে তার নাম ঘোড়া ছাপনি ঘোড়া ছাপনি দিলে হেলমেট লাগে না বলেই ফেললাম যে দাড়ি চেষে এখন আমি ঘোড়া ছাপনি দিব ওই যে তিনজন যাচ্ছে তোমার চোখের সামনে একটা হেলমেট নেই ঘোড়া ছাপনি দেয়া তো ভাই আপনি আর কথা কেন না আমার যে ভাই নিয়ে গেছেন ভাই আপনি চলে যান আমি মিটমাট করে চলে আসতেছি মামলা মামলা করতে করতে ২০ বছর পরে এই বাংলাদেশের হয়তো বা একজন লোক থাকবে না ষোলো সতেরো কোটির বা তখন বিশ কোটি হবে যার বিরুদ্ধে কোনো মামলা নেই মামলা কমান ভেজাল কমান ন্যায় নীতি প্রতিষ্ঠা করুন চতুর্দিকে সুন্দর সমাজ ব্যবস্থার ব্যবস্থা করুন মামলা কমে যাবে মামলার জট কমে যাবে মামলাই খালি বাড়াচ্ছেন এখন স্বামী স্ত্রীর মধ্যে একান্ত ব্যাপারেও যদি এত বড় মামলার সুযোগ করে দেন তাহলে সতেরো কোটি মামলা হবে বিশ বছর পরে সমস্যা মানুষের দেখা যাবে বাজার বাড়াবেন কমাবেন আল্লাহ নই বলে দিয়েছেন জিন্দাল্লাহু আল্লাহ বাজার বাড়াই দেন কমায় দেন চীন বাজার ঠিক রাখতে পারে নাই কমিউনিজম কায়েম করতে গিয়ে রাশিয়াও পারে নাই শেষ পর্যন্ত বাজার অর্থনীতি তাদের ঢুকতে হয়েছে কৃষি উৎপাদনে কখন খরচা বাড়ে কখনো কমে বন্যায় খেয়ে গেল বীজ নাই তার বীজ কিন্তু তিন গুণ দাম দেয় আপনি ধানের দাম নির্ধারণ করলে আপনার হিসাবে তাহলে ওরা কি করবে যতটুকু জমি জমা আছে তা সব বিক্রি করে তাদের আবার কিনা খেতে হবে বাজার নিয়ম বাজার নিয়ন্ত্রণ করবেন যাতে সমস্যা না করে কিন্তু বাজারে দাম নির্ধারণ করার অধিকার আল্লাহ দেন রাসুলও দেন নাই আর এর মতো বেকুফু নাই কিভাবে নিয়ন্ত্রণ সারা পৃথিবীর নিয়ন্ত্রণের বিষয় নাকি আপনি একটা শৃঙ্খলায় আনতে পারবেন কিন্তু প্রত্যেকটা জিনিস পারবেন না হ্যাঁ দোকানদার যে নিজে নির্ধারণ করে নিজে নির্ধারণ করতে পারে এই দাম হলে বেচবো এই দাম হলে কিনবো কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে নির্ধারণ করে রাশিয়াও পারে নাই চীনও পারে নাই কেউ পারে নাই আপনারও পারবে না ইন্নাল্লাহ ওয়াল কাবিদ ওয়াল বাসিত আল্লাহ পাক কখনো প্রাচুর্য দিয়ে দেন কখনো তিনি তিনি ধরেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাহামের বিধি বিধান মানা হলো বড় কথা রবিউল আউ্বাল উপলক্ষে আপনারা শুধু দরবার করবেন আতর ছিটাবেন গোলাপ ছিটাবেন এটা ওটা সেটা বলবেন এটার নাম তো নয় তার বিধি বিধান মানার চেষ্টা করুন যতটা পারেন ইনশাআল্লাহ ফিরাত আসতেই হবে তাছাড়া পৃথিবীতে শান্তি স্বস্তি দিতে পারবেন না সম্মানিত উপস্থিতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া বিয়ে হয় না নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত অনুযায়ী বাচ্চা প্রসবের সাথে সাথে আজান দিতে হয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত অনুযায়ী সুন্দর নাম রাখতে হয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত অনুযায়ী আকিকা করতে হয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সুন্নত অনুযায়ী একটা বাচ্চাকে দিনে কায়দায় সুন্দর পরিস্থিতি গড়ে তুলতে হয় সাত বছর হলে তাকে সালাতের নির্দেশ দিতে হয় দশ বছর হলে তাকে বিতাতে হয় আর নামাজের যদি যদি সালাতে যদি শৃঙ্খলিত করতে পারেন এই বাচ্চা নীতি শৃঙ্খলিত হয়ে যাবে আপনার বেশি সমস্যায় ভুগতে হবে না ঘরের থেকে আইডিওলজি আপনি শিক্ষা দিয়ে দেবেন আদর্শ শিক্ষা দিয়ে দেবেন তাহলে ইউনিভার্সিটির লেভেলে গিয়ে কলেজের লেভেলে গিয়ে সরাসরি অত বড় মস্তান অন্যায়কারী দুর্ধর্ষ দুর্নীতিবাজ হবে না কিছুটা কন্ট্রোলে অবশ্যই থাকবে ইনশাআল্লাহ আজিজ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের আপনার মৃত্যুর সময় কবরে যাওয়ার সময় বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর নামে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাহ মিল্লাতকে মেনে নিয়ে আমি কবরে যাচ্ছি কবরে যাবেন কার মিল্লতের উপরে বিসমিল্লাহ আলা মিল্লতে রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেন আউয়াল ওয়া ইউশাক্কু আনহু যার কবর আগে ফাটবে তিনি হলাম কে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাতাল্লাহ আমি কেয়ামতের মাঠে যে দাঁড়ায় দেখব যে মুসা আলাই সাল্লাম আরসের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি না যে তিনি আমার আগে উঠলেন না পরে উঠলেন না তুর পাহাড়ের যে গিয়েছিলেন সেই বেহুশের প্রতিদান আল্লাহ কিয়ামতের মাঠে মুসাকে দিলেন কিন্তু আল্লাহ নবীর কবর আগে ভাববে কিন্তু উঠে দেখবেন যে মুসা আলাইহিস সালাম আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন সম্মানিত মুসলিমগণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউহশারুন নাস হুফাতান ওরাতান গরলা হাসর হবে মানুষের উলঙ্গ অবস্থায় হুফাতান ওরাতান গোরলা পায়ে জুতা থাকবে না সম্পূর্ণ নগ্ন এবং খাতনাবিহীন অবস্থায় উঠবে সবাই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ কেয়ামতের মাঠ কোটি কোটি মানুষ উপস্থিত হবে আর উল্লঙ্গ থাকবে একজন একজনকে তাকাবে না লজ্জা হবে না আল্লাহ বললেন পরিস্থিতি এত ভয়ঙ্কর এত আমার আত্মঘে আয়সা কেউ কারো দিকে তাকানোর মতো অবকাশই পাবে না কে কার দিকে তাকায় সব তো ইয়ানি নাফসি ইয়া উলঙ্গ হয়ে উঠবে সবাই আল্লাহ নবীর প্রয়োজন আজকে যারা ব্যঙ্গচিত্র আঁকান আজকে যারা তাকে অবজ্ঞা করেন আজকে যারা সারা পৃথিবীতে তাকে মানতে চান না তার প্রয়োজন পড়বে না কেমতের মাঠে নবী মোহাম্মদ সাল্লাহ কাছে প্রত্যেকে নবীর ধর্ণা দিতে হবে আদম মৌসা ইব্রাহিম ঈসা আলাইসালাম এবং প্রত্যেক নবীর উম্মদকে আল্লাহ নবীর কাছে ধর্ণা দিতে হবে কেমতের মাঠে এটাকে বলে আশাফা আল কুবরা গ্রেটেস্ট রিকমেন্ডেশন গ্র্যান্ড রিকমেন্ডেশন যেটা সারা পৃথিবীর সকলের জন্য আস্তিক হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম হোক ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ জৈন সকলকেই নবী মোহাম্মদ সাল্লাহ আলহাতামের পদতলিকে দাঁড়াতে হবে আল্লাহ নবীর হাতে থাকবে লেওয়াউল হামদ প্রশংসার ঝান্ডা প্রশংসার ঝান্ডার নিচে আজকে যে এই ম্যাখো আপনার ইমানুল ম্যাখো ফ্রান্সের দাঁড়াতে হবে না আল্লাহ নবীর সামনে গিয়ে ট্রাম্প চলে গেল বাইডেন হয়তো আসছে দাঁড়াতে হবে না আল্লামের পতাকা তোলে কি অবস্থায় দাঁড়াতে হবে কে আমাদের মাঠ এক মাইল উপরে সূর্য কারো খাড়ু পানি কারো হাঁটু পানি কারো কোমর পানি কারো নাক পানি হয়ে আছে ঘামতে ঘামতে অস্থির কেমতের মাঠ যেন প্লাবিত হয়ে গেছে এমত অবস্থায় বিচার হচ্ছে না সবাই বলে এ আল্লাহ তুমি জান্নাতে দাও জাহান্নামে দাও বিচার কার্য শুরু করো নট প্লেসড সব নট প্লেসড বিচারক মহা বিচারক আহকামুল হাকিমিন বিচার শুরু করছেন না সবাই কেউ যদি বিপদ আপদে পড়ে আমরা দৌড়ে কার কাছে যাই ছোটরা বাবার কাছে আব্বু আমাকে অমুকে মারছে আব্বু আমাকে অমুকে ধোঁয়া দিছে অমুক গলিতে অমুক পোলা আমারে গালি দিছে সর্বপ্রথম কার কাছে বাবার কাছে যাই সবাই যাবে বাবার কাছে বাবা আদমের কাছে গিয়ে বলবো হে আদম হে আদম আন্তা না আপনি তো আমাদের বাবা খালাকাল্লাহ বিয়াদাইহি আল্লাহ দুই হাত দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন এবং ফেরেশতাদের দ্বারা আপনাকে সাজদা করিয়েছেন আপনি এমন মর্যাদা আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন এই যে অবস্থা কি দেখছেন এখান থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দেন আদম সাল্লাম বলবেন লাস্ত হোনাক আমার এই ক্ষমতা নেই আমি গুনাহ করেছিলাম জান্নাতে আজকে আল্লাহ এমন অবস্থায় আছেন যে قد غضب غضبا لم يغضب مثله قط قبل এর আগে আল্লাহ পাক এর চেয়ে ভয়ঙ্কর বড় রাগ আর কোনোদিন করেন নাই আর এই রকম রাগ আল্লাহ আর কোনোদিন করবেন না আল্লাহর এই মহা রাগান্বিত অবস্থায় আমি পাপ করেছিলাম আমি আদম আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে সুপারিশ করার ক্ষমতা রাখি না আমি পারবো না নুহের কাছে গিয়ে বললাম তাও বলে রসুল আপনি প্রথম রসুল সুপারিশ করেন বলবে ইয়া নাপসি নাপসি নাপসি নাপসি আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত আছি আমার সাধ্য নাই যাবে ইব্রাহিম আলাহাতামের কাছে একই কথা নাপসি নাপসি নাপসি নাপসি আমি আমি আমি আমি আমি তোমাদের জন্য কিছু করার সাধ্য রাখি না নিজের গুনার স্মরণ করবেন সবাই যাবে মুসা আলাহ সাল্লাহ কাছে তিনি বলেন নাপসি নাপসি নাপসি নাপসি যাবেন ঈশা আলাই সাল্লাহামের কাছে একই কথাই বলবেন তিনি বলে দিবেন কাছে যাও গফির তার পূর্বের সকল গুণাও মাপ তার জীবনে আসার পরে তার ভবিষ্যতের গুণাও মাপ তিনি হয়তো পারবেন তার কাছে যাও লোকেরা সবাই সব ধর্মের সকলে আস্তিক নাস্তিক এসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলবেন আপনার অতীত গুনাহ মাপ ছিল ভবিষ্যতের গুনাহ মাপ দেখুন কি অবস্থায় আছে আমরা আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ নবী বলবেন সহিহ বুখারীর হাদিস আনা লাহা সকল নবী বলছে পারবো না এই দায়িত্ব আল্লাহ আমাকেই দিয়েছেন I am entitled I am empowered আমাকে এই পাওয়ার দেওয়া আছে আল্লাহ নবী তখন সকলের জন্য সুপারিশ করবেন ইয়া রব সকলের জন্য বিচার আপনি করুন ইল্লা আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না ওলা ইয়াশফাউনা ইল্লা লিমানের কদা তারা কেউ আল্লাহর সামনে সুপারিশই করতে পারবে না আল্লাহ যদি তার উপর খুশি না হন অনুমতি না দেন কিছুদিন আগে এক ওয়াজ শুনলাম যে পীর সাহেব দক্ষিণ এলাকার পীর পীর সাহেব কিয়ামতের মাঠে বিরাট নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবেন সিরাত পারিরা তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেবেন নবীদের অবস্থা ইয়া নাফসি ইয়া নাফসি আর পীর সাহেব নৌকা নেওয়া তার মুরিদদের জান্নাতে ঢুকিয়ে দেবেন আল্লাহ নবী বলেন ইয়া ফাতেমা তু আনকিদি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা উগনি আনকি ইয়াউমাল কিয়ামাতি শাইআ হে ফাতেমা তুমি তোমার নিজেকে তুমি তোমার নিজের ঈমান এবং আমল দিয়ে রক্ষা করো আমি নিজের থেকে তোমার জন্য কিছু করতে পারবো না আল্লাহ পাক সুপারিশ অনুমতি দিবে সুপারিশ করতে পারবো কিন্তু কার্যকর করতে পারবো না যদি তোমার ইমান এবং আমল না থাকে আর বড় হুজুররা পীর সাহেবেরা কেউ গরুর গাড়ি নিয়ে দাঁড়ায় থাকবেন উত্তরবঙ্গে রকি গাড়িয়াল ভাইয়েরা আর দক্ষিণ এলাকায় নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ পাক সুরাল আন আনকাবুত জানিয়ে দিয়েছেন ওয়া কাফারু লিল্লাযীনা আমানু সাবিলানা ওয়াল্লাহ মিন খাতায়াকুম ওয়া মা হুম বিহামিলিনা মিন খাতায়াকুম মিন কাফেররা বলে আরে কি এত সব মানো ইত্তাবিউ আমাদের পথ অনুসরণ করো ওয়াল্লাহমিল খাতায়াকুম আমরা তোমাদের সব গুনার দায়ে দায়িত্ব নিয়ে নেব অমা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম কার কেউ কারো গুনার দায় দায়িত্ব দেওয়া হয় নাই কেউ কারো গুনার বোঝা বহন করার ক্ষমতা রাখে না হামলা কাজ এবং ওরা সুনিশ্চিত মিথ্যাবাদী খবরদার সাবধান সময়তে বুঝতে নেককার উম্মত যারা হবে বেলা হিসাব আল্লাহ কোন অনুমতি দেওয়া হবে আল্লাহ নবী বলেন আমি সেজদায় পড়ে থাকব বেশ কিছু হামদ সানা আমাকে শিখিয়ে দেওয়া হবে এখন আমি মনে করতে পারছি না তারপরে আল্লাহ নবী আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক তুমি তোমার মাথা তোলো সাল তুতা চাও দেওয়া হবে এসফা তো সফা সুপারিশ করো সুপারিশ গ্রহণ করা হবে আল্লাহ নবী সাজ্জাদ থেকে মাথা তুলেই বলবেন ইয়া রাব্বে উম্মতি উম্মতি হে রব আমার উম্মতের কি হবে আপনার আছেন কোন হিসাবে আল্লাহ নবী বলবেন আল্লাহ পাক বলবেন তোমার উম্মতের মধ্যে যাদের হিসাব নাই তাদেরকে জান্নাতের ডান দিক থেকে তুমি প্রবেশের অনুমতি দেবে ওহম সুরাকা কিন্তু এরা সব দরজাতেই ঢুকতে পারবে সেই অধিকার এদেরকে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তুমি ডান দিক থেকে এদেরকে প্রবেশ করে দাও জান্নাতের সকল দরজাদের প্রবেশের অধিকার আছে আল্লাহ নবী আওয়াজ শেষ দায় করে থাকবেন দোয়া করতে থাকবেন হাম সানা পাঠ করতে থাকবেন তখন আল্লাহ তাকে আবার বলবেন মোহাম্মদ মাথা তুলো চাও দেওয়া হবে সুপারিশ করো গ্রহণ করা হবে নবী বলবেন উম্মতি আমার গুণাগারের মধ্যে কি হবে যারা বিনা হিসাবে তারা গেল গুণাগার উন্মত আল্লাহ বলবেন যার মনের মধ্যে গমের জবের দানা পরিমাণ ইমান আছে ভালোই আছে তাদেরকে বের করে নিয়ে দাও আল্লাহ বের করে জান্নাতে ঢুকে দেয় আল্লাহ আবার সেজদায় পড়ে যাবেন আবার আল্লাহর গুণ কীর্তন করতে থাকবেন আল্লাহ পাক আবার উনি মাথা তোলো সুপারিশ করো গ্রহণ করা হবে আল্লাহ আমার গুণাগার উম্মত জাহান্নামে রয়ে গেছে আর আব্বুল আলামিন যে যার মনের মধ্যে গমের দানা পরিমাণ আছে তাদেরকে বের করে নিয়ে দাও আবার সাজদায় পরে যাবেন তারপরে মাথা তোলার পর আল্লাহ বলবেন যার মনের মধ্যে অনুপরিমাণে পরিমাণ ভালো আছে তারা সেরেক করে নেয় এবং ইমান আছে তাদেরকে তুমি বের করে নিয়ে যাও চতুর্থবার হাদিস আছে ইনি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মানবেন না আপনি কে কোন কাজে লাগবে এই দুনিয়ায় এই আখেরাতে নবী মোহাম্মদ সাল্লাহ কাজে কাজে লাগবে কেমত দিন ক্ষমতা হলো আল্লাহর হাতে আর সুপারিশ আর কার্যকর করার দায়িত্ব হলো নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের কাছে তাছাড়া আর কারো কোনো অস্তিত্ব নেই সেখানে হ্যাঁ সিদ্দিকিন সোহাদা হাফেজরা কিছু কিছু সহযোগিতা করতে পারবেন কিছু কিছু হাদিস আছে কিন্তু মূল দুইজন একজন হলে আল্লাহ তার হুকুম চলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পুরা মাঠের একক নেতা আনা খতিব হুমিয়ামাল কেয়ামা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবীদের পক্ষ থেকে তিনি ভাষণ দেবেন আনাস রাজিয়াল্লাহ তালাহ বলছেন দশ বছর আল্লাহ নবীর খেদমত করেছি নবী সাল্লাহ আলিয়াল্লাম কোনদিন বলেননি তুমি এটা কেন করলে এটা কেন করলেন না কোনদিন ধমকও বলে নাই ও শব্দও করেন নাই আনাস রাজুল্লাহ তালন বলি আর রসুল্লাহ আকাশ ফাউলি কেয়ামতের দিন কি আপনি আমার জন্য সুপারিশ করবেন আল্লাহ ফাইল হে আনাস আমি তোমার জন্য সুপারিশ করব কত বড় সৌভাগ্যবান মানুষ আল্লাহ নবীর কাছ থেকে পৃথিবীর বুকে সুপারিশের গ্যারান্টি নিয়ে নিচ্ছেন কত বড় সৌভাগ্যবান আল্লাহ নবীর খেদমত খাতে না ইলাহা ইল্লাল্লাহ কত বড় সৌভাগ্যবান মানুষ আনা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ কোন জায়গায় আপনাকে সবচেয়ে বেশি মনে পড়বে কিয়ামতের দিন আয়না আতলবক আল্লাহ নবী বলে সিরাতে কোন সিরাত যেটাকে বলেন সেটাই সত্তর হাজার জিনজির লাগিয়ে নিয়ে জাহান্নামকে যখন সেরাতের নিচে সেট করা হবে ওয়াহিয়া তামুর ওয়াহিয়া তাফুর চিৎকার করছে শোষ আওয়াজ করছে যেন সেটা একেবারে ঢেউ তুলছে সাগরের মতো সাগরের ঢেউয়ের মতো উত্থাল তরঙ্গ হিমালয়ের মতো হয়ে উঠছে কর্কর শো শো বিকট আওয়াজ হচ্ছে এক আগুন যেন এক আগুনকে ছেড়ে ফেলছে তার উপর সেরাতকে সেট করা হবে নবী সাল্লাম বলেন এই জায়গায় আমাকে তোমার বেশি স্মরণ হবে আমল হিসাবে পাড়ি দিয়ে যাবেন বিদ্যুৎ গতিতে চোখের পলকে দ্রুত যান ঘোড়ার হিসাবে তীরের মতো দৌড়ের মতো কেউ হয়তোবা হেঁটে হেঁটে কেউ হয়তো ধীরে ধীরে কাউকে পাও টেনে ধরবে জাহান্নাম কেউ হয়তো পরিমরি করে করে জাহান্নামের সেকাকে কোন রকম ওপারে চলে যাবেন সে আরুল মিনা রব্বে সাল্লেম সাল্লেম মুমিনরা শুধু বলতে হবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ নিরাপত্তা দাও আমি যেন এই জাহান্নামের মধ্যে পা পুসলে পড়ে না যায় আল্লাহ বলেন এই জায়গায় আমাকে মনে পড়বে যদি না পাই আইনাত আতলব আল্লাহ নবী বললেন যে মিজানে যখন যাবে পাল্লা যখন ওঠানামা করবে তখন আমাকে বেশি বেশি স্মরণ হবে কিন্তু আরেকটা জায়গা আছে এই দুইটায় হয়তো নাও পেতে পারো কিন্তু একটা হাউদ হাউদে কাউসার লাউতে এখানে আমার কোন উন্মত যে বেদাত করে নাই এখানে আমি মিস করব না আনা ফারাতুকুম আলাল হাউজ সবার আগে আমি হাউজে কাউসারের কাজে উপস্থিত থাকবো সবার আগে আদাদুল নুজুম কোটি কোটি তারকার মতো অসংখ্য গণিত পেয়ালা থাকবে সেগুলা স্বর্ণের এবং রৌপ্যের মতো জলজল করতে থাকবে আমি সহস্তে আমার প্রতিটি উম্মতকে সেখান থেকে পানি পান করাবো আহলা মিনাল আসল আবিয়াদ মিনাল লবণ দুধের চাইতে ফর্সা পরিচ্ছন্ন সাপ সাদা মধুর চেতে মিষ্টি এবং মিসকাম মরিচতে বেশি ঘ্রাণ এক পেয়ালা পানি যে আমার হাতে পান করবে পঞ্চাশ হাজার বছরের কেয়ামতের মধ্যে তার পানির ব্যবসা হবে না মেদাত করেন আজকের দিনে রবি বললেন আল্লাহ নবী বলেন যে এসে তারা হাজিরা দিবে আমি বলবো ছেড়ে দাও বলা হবে তুমি তো জানো না তারা তোমার পরে কত বেদাত করেছিল বেদাত করে মুক্তি পাবেন না ওখানে হাউজে কাউসার মিস করবেন আপনি সময় তো উপস্থিতি সারা দেশ উত্তাল হয়ে উঠেছে নবী মোহাম্মদ সাল্লাহ ব্যঙ্গচিত্রের জন্য দুটো তিনটা ভুল করেছেন অনেক একটি হলো পুলিশ উন্মুক্ত গুলি করেছে সেটাকে তিনি সাপোর্ট দিয়েছেন আন্তর্জাতিক আইন জাতীয় আইনে পুলিশ উন্মুক্ত হয়ে গুলি করতে পারে না বড় জোর ক্রস ফায়ার বলতে পারে সেটাও আইন আলোক শব্দ আক্রান্ত হয়েছে গুলি করেছে ক্রস ফায়ার কিন্তু প্রকাশ্যে গুলি করার বিধান নাই অ্যারেস্ট করতে হবে সর্বোচ্চভাবে আদালতে উপস্থাপন করতে হবে একটা দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নির্বাহী এটাকে সাপোর্ট দিতে পারেন না নাম্বার দুই একটা দেশের প্রধান প্রধানমন্ত্রী এবং দায়িত্বশীল কেউ দেখো বেশি দশ শত কোটি মুসলমানের রসুল এবং নবী যার প্রতি প্রত্যেকটা মুসলিম সে ফাসেক হতে পারে ফাঁসের হতে পারে গুণাগার হতে পারে প্রত্যেকটি মুসলিম উম্মত যাকে তার নিজের জীবনের চেয়ে ভালোবাসে একটা মানুষ মদ্যপান করে সালাতে হয়তো ঠিক মতো পারে না তাকে যদি বলেন এই আমার নবীর কিন্তু গালি দিছে সে কি বলবে ধর বেটার নবী মোহাম্মদের প্রতি ভক্তি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমাকে তার বাবা মা সন্তানদের দেশে ভালো না বাসবে সে ইমানদার হতে পারবে না অমর ওমর তখন কেন উনি মিথ্যাবাদী ছিল না ওমর আদালতালানো বললেন ইয়া রাসল্লাহ ভেবে চিনতে দেখেছি সবার চেয়ে ভালোবাসে কিন্তু আমার নিজের চেতে না আল্লাহ বলে এখনো তোমার ইমান পরিপূর্ণ হয়নি কতক্ষণ চিন্তা করে অমর বললেন ইয়া রাসূলুল্লাহ অনেক ভেবে চিন্তা দেখলাম এখন আমি আপনাকে আমার নিজের জীবনের চেতে বেশি ভালোবাসি আল্লাহ বললেন আল্লাহ এখন তোমার ইমান পরিপূর্ণ হয়েছে গুণাগার উম্মত হন এমনই ত্রুটি থাকে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভক্তি শ্রদ্ধা ত্রুটি থাকা যাবে না এই মুহূর্তে সারা পৃথিবী যেখানে উত্তপ্ত প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে সমর্থনের দাবি জানাতে হবে কমপক্ষে যারা দাবি জানে তাদের দোয়া করতে হবে আর যারা এই সকল কাজ করে তাদেরকে কমপক্ষে ঘৃণা করতে হবে আপনার এটা ইমান বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে এবনা আফরা দুই ছেলে ছোট ছোট আনসারি আবু জেহেলকে চিনে না আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে এসেছেন তিনি মুহাজির তাকে বলছেন চাচা আবু জেহেল কোনটা এত ছোট মানুষ আবু জেহেল দেখি করবা আমি শুনেছি আসব্বুন নবী আমরা শুনেছি আল্লাহর নবীকে সে গালি দেয় সবকিছু সহ্য করতে পারি গালি দাও সহ্য করতে পারবো না ওই যে দেখা যায় এত বিশাল মানুষ আবু জেহেল মরার পর যখন কাল্লাতে কাটা হয়েছে এমনি মাসুদ তুলতে পারতেছে না মাথায় এত ভারী তীর গতিতে দুই শিশু তরুণ ঝাঁপিয়ে পড়ল মোয়াজ এমন মোয়াজ একরেমা বিন আবু জেহেল যুদ্ধের মাঠে পরে ইসলাম গ্রহণ করেছে এমন জোরে আঘাত হেনেছে যে একটার হাত কেটে গেছে হাতটা আমার ঝুলতে ছিল টান দিয়ে সিরে ফেলে এক হাত দিয়ে শুরু করলাম এই দুইজনে আনসারীদের দুই তরুণ আল্লাহ নবীকে গালি দিয়েছে শুনে সহ্য করতে পারেনি দুইজনে একজন ওখানে যুদ্ধ করতে করতে মারা যায় আর একজন পরে একেবারে ওমর তার জীবনে পর্যন্ত তিনি বেঁচে ছিলেন সময় তো বুঝতে আল্লাহ নবীর উপর গালি দেওয়া সহজ নয় তবে কেউ ব্যয়নে কাজ করবেন না অস্ত্র হাতে নেবেন না এটা ডিক্লার যুদ্ধ ছিল পথে পতাকাটা ভাঙচুর করবেন না এমবেসি শরীয়তের আইন অনুযায়ী আল্লাহ নবীর নীতি অনুযায়ী এমবেসি নিরাপদ এমবেসিডর নিরাপদ অ্যাম্বাসেডর রেসিডেন্স নিরাপদ এটা আল্লাহ নবীর আইন মক্কা বিজয়ের পরে সকল দেশের রাষ্ট্রদূতরা আসতেছিলেন আস্তে আস্তে দূত হিসাবে আল্লাহ নবী ঘোষণা দিলেন যত যুদ্ধ বিগ্রহ যাই তাই দূত সবসময় নিরাপদ অ্যাম্বাসেডর প্রোটেক্টেড সবসময় আপনারা বিক্ষোভ প্রদর্শন করেন আমরাও করব আমরা সমর্থন করে বিক্ষোভ করবেন দাবি করবেন কিন্তু অ্যাম্বাসেডার গায়ে হাত দিবেন অ্যাম্বাসিতে পাথর নিক্ষেপ করেন অ্যাম্বাসিতে কিংবা অ্যাম্বাসেডার রেসিডেন্সে পাথর নিক্ষেপ নো শরীর আল্লাহ নিষেধ করে দিয়েছেন ইসলাম অনেক উপরের ধর্ম রাষ্ট্রীয় ধর্ম সামাজিক ধর্ম আন্তর্জাতিক ধর্ম বিধি বিধান যেটা আল্লাহ নবী দিয়েছিলেন সেইটাই যুগে কার্যকর সারা পৃথিবীতে এই নর্মস এই টার্মস এটা একটা ডিপ্লোম্যাটিক যে সকল নর্মগুলো রয়েছে যে আল্লাহ নবী দেওয়া সেগুলো কার্যকর হচ্ছে আপনারা জানেন না তাই সম্মানিত উপস্থিতি এখন লাস্ট একটা প্রসঙ্গ বলে আপনাদের কাছে শেষ করছি সালাফি এবং গায়ের সালাফি না প্রশ্ন তুলছে আজিব আজিব ব্যাপার সালাফি মান মানহাজের আমরা আহলাদিস নাম বলি আহলাদিস নাম না মেশে জান্নাতে যাবে না ভালো আকিদা না এটা আমরা বলবো না তবে একটা নিরাপদ প্ল্যাটফর্ম এখন বলতেছেন যে যারা সালাফি তারা কোনো বিক্ষোভ করবে না যারা সালাফি তারা এই কাজ করবে না ওই কাজ করবে না তুমি সালাফির কি বুঝো সালাফিয়তের উপর আমার master thesis ninety up marks পেতে thesis Imam Mohammad Islamic university granted excellent result করে অনেকগুলো আমরা মাদখালি হয়ে গেছি শেখ মাদখালির বাসায় আমার যাতায়াত রবি বিন হাদি আল মাদখালি তার ছেলে মোহাম্মদ বিন হাদি আল মাদখালি তার বাসায় আমার যাতায়াত ছিল আহলে সুরের বিরাট বই লেগেছে সেই বইও আমার কাছে আছে কি কি যে করছো তোরা কি কিছু বলছো কিছু বোঝো এত সামান্য কেন মানে এত বড় বিষয় তোমাদের লেখালেখি খামাকে এদিকে ঘায়ল করো ওদিকে লেখো এদিকে লেখো না এগুলো তোমাদের ভালো কাজ নয় শেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো যদি ভাঙচুর করা হয় সেটা খারেজি আর যদি বসে থাকো সেটা জবারিয়া আল্লাহ সব করে দেবে আমি চুপ করে বসে থাকলাম দুটার কোনটাই সালাফিয়ত নয় সালাফিয়ত অস্ত্র হাতে নেবে না বিদ্রোহ করবে না তার রক্তক্ষয়ী কিছু করবে না কিন্তু দাবি জানাবা হাতে যতটুকু সম্ভব হাতে ওইটুকু প্রতিরোধের যতটুকু অস্ত্র হাতে নয় তাহলে খারেজি আর মুখে এটা তো করতেই হবে প্রতিরোধ করতে হবে প্রতিবাদ করতে হবে দাবি জানাতে হবে সেটা ইসলামেও বৈধ সেটা রাষ্ট্রীয় আইনে সংবিধান অনুযায়ী বৈধ কিন্তু অন্তরে ঘৃণা করতে হবে কমপক্ষে ঘরে বসে থাকলে সাপোর্ট দিতে হবে এদেরকে তুমি যদি মনে করো ঘরে বসে থাকে না সালাপিয়ত আমি বলে এটা নামে জিলাপিয়ত বহুত প্রতিবাদ তোমরা আমার করছো বিষয়টা বোঝার চেষ্টা করো এটা না হলো জাবারিয়া এটা না মারছি এটা আহলে সুনল জামাত নয় আহলে সুনল জামাত হলো মাঝখানে মাঝামাঝি পন্থা আমরা দাবি জানাবো আমরা প্রতিবাদ করব আমরা প্রতিরোধ করব আমরা নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাহ সর্বোচ্চ মহব্বত ভালোবাসার যেটা আছে সেটা করব আমরা নিয়ম শৃঙ্খলা অনুযায়ী দাবি করব এবং শরীয়ত অনুযায়ী আমরা চলবো অমুকে সালাফি না অমুকে সালাফি অমুকে এই না অমুকে এই তুমি কতটুকু পড়াশোনা জানো কি করেছো কি বুঝছো তুমি আমরা এত কিছু করে সারাদিনে কেটে কতটুকু বুঝতে পেরেছি অমুকে বলছে যে আমি পন্থী অমুকে বলছে আমি জাকের পন্থী অমুকে বলছে আমি পন্থী কিসের পন্থী ইমাম আবু আহমল্লা বলেছে নাকি যে তোমার নাম হানাফি রাখো ইমা আহমদ হাম্বল বলছে নাকি তোমার নাম হাম্বলি রাখো শেখ মাদখালি রাহেমা আল্লাহ তিনি তোমাকে বলেছেন নাকি তোমার নাম মাদখালি রাখো জাকির নায়ক বলেছেন নাকি তুমি তোমার নাম নায়কই রাখো এ তো আরেক জন সমস্যা যা তা সৃষ্টি করেছে তোমরা সাধারণ পাবলিক তার দ্বারা প্রভাবিত হয় প্রতারিত হয় এটা ছেলে পেলেদের লেখালেখি ছেলে পেলেদেরকে বলবো এই সকল কাজ করতে যেও না কিছু শেখার চেষ্টা করো আর জনগণকে বলবো এটা হলো একেবারে বুকুরের মাছের মধ্যে খালি টালা দেয় পোলাপানে বাচ্চা কাচ্চারা এই নিয়ে প্রভাবিত হওয়ার কিছু নেই প্রতারিত হওয়ার কিছু নেই শরীয়তের জ্ঞান অনেক ডিপ অনেক গভীর অনেক ইতিহাস জানার বোঝার বিপদ রয়েছে আমরা খুব কমই জানি ওস্তাদদের সহযোগিতা নেই তারপরে আস্তে আস্তে বোঝার চেষ্টা করে প্রভাবিত হওয়ার কিছু নেই প্রতারিত হওয়ার কিছু নেই اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجل منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعل منهم اللهم شط شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وعز وجل وأتم وهم وأكبر